فأرزقه على مبتلا عافية على كذا على كذا حتى يطلع الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বড় মেহেরবান বড় দয়ালু তার ভিতরে উভয় সিফাত আছে দয়া মায়ার সিফাত আছে আবার যারা পুকুরে ছেলে কি কাজ করবে তাদের জন্য কঠোরতা শাস্তিদাতা এই সিফাত আছে উভয় সিফাত আল্লাহ তালার মধ্যে আছে কিন্তু তিনি প্রথম দিন এই সিদ্ধান্ত করে আমার ভিতরে উভয় গুণ আছে তবে আমার রহমত আমার গজব থেকে বেশি থাকে দয়া মায়া আমার সফলতা থেকে শাস্তি দানের থেকে বেশি থাকে এই জন্য দেখা যায় একটা লোক সারা জীবন পুকুরি কাজ করল মৃত্যুর আগে ইমান আনল আল্লাহ রবুল আলমী এই ইসলাম গ্রহণের সাথে সাথে আশি বছরের নব্বই বছরের একশো বছরের কুকুর সেরেককে এক সেকেন্ডে বিদায় দিচ্ছেন দয়া মায়া এত বেশি এই জন্য তিনি জাহান্নাম থেকে জান্নাতের সংখ্যা বেশি রাখছেন সেখানে জাহান্নাম সাতটা সেখানে জান্নাত আটটা হাতিতে আরো পাওয়া যায় যে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে এরপরে দেখা যাবে উভয়টার মধ্যে প্রচুর জায়গা খালি রয়ে গেছে তারা তাদের খালিকে পূরণ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান নাম থাকবে আর লোকজন নেই তার পেট এখনো ভরে নেই চিৎকার আলমিন মসজিদ তো আল্লাহ রবুল আলমিন নূতন কোন মকলব সৃষ্টি করে জাহান নামের পেট ভর্তি করবেন না নিজের কুদ্রটি কদম মোবারক রেখে দেবেন তখন জাহান নাম বলবে বাংলাতে বাস নতুন মখলুক তৈরি করবেন না অন্যভাবে তার পেট ভরে দেবেন এদিক দিয়ে জান্নাত আওয়াজ লাগাই দিচ্ছে আমাকে আরো লক্ষণ দেওয়া হোক তো আল্লাহ আলমিন আরো কিছু মখলুক সৃষ্টি করবেন আমাদের মতো দেখতে মানুষ এই লোকগুলোকে দিয়ে জান্নাতকে পরিপূর্ণ করে দিবে বাকি তারা আমরা যে আনন্দ লাভ করব দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দী করে আল্লাহর জন্য কোরবানি করে যারা জান্নাতে যাবে তারা যে আনন্দ ভোগ করবে ওইটা তারা উপলব্ধি করবে তারা তো দুনিয়ার কষ্ট দেখেনি কষ্ট না দেখলে নিশ্চয় বুঝে আসে এই জন্য তারা কতটা আনন্দ পাবে একটা লোক যদি ক্ষুধার্ত হয় আর তাকে আপনি বিরিয়ানি পোলাও দেন আর আর একটা লোকের পেটে জায়গা নেই তাকেও দিলেন একই বিরিয়ানি একজন তো কত মজা করে খেয়ে আর আর একজন একটু থেকে দেখবে তার গাড়ি আর চলতেছে না দুজনকে একই খানা দেওয়া হলো একজন এত আনন্দিত একজন কত মজা পাইতেছে আর একজন আনন্দিত না সে আর এক প্লেটকে প্রতিবাদ করে কি করবো আমি এখন আল্লাহ রবুল আলমিন মজা এটা মমিনদেরকে টাকার তৌফিক দান করে তো বিভিন্ন ভাবে আমি দেখাইতেছিলাম যে আল্লাহ তালা রহমত দয়া বায়া গজব থেকে সবসময় বেশি সবসময় বেশি এই যে তার রহমত বেশি দয়া মায়া বেশি এটিকে প্রকাশ করার জন্য তিনি বিভিন্ন সুযোগ রেখেছেন বিভিন্ন সময় সুযোগ রাখেন তারই একটা সুযোগ আগামীকাল আসতেছে লাইলাতুল পালা আট যেখানে আল্লাহ রাবুল আলমিন বিশেষ কয়েকটা গুণাগার বাদে সকলের জন্য সাধারণ সভা ঘোষণা করবেন বিশেষ কয়েকজন কাছে বললাম তারাও যদি তবা করে নেয় তারাও ওই সাধারণ সমাজ সামিল হয়ে তারাও মাপ পেয়ে যাবে কিন্তু এই রাত্রেও তারা তবা করল না তখন তারা সাধারণ সবার মধ্যে সামিল হইতে পারবে না আর সবাই সামিল হয়ে যাবে সারা বছরের গোনা খাতা ধুয়ে বসে পরিষ্কার করে নেবে এবং সে পাক পবিত্র অবস্থায় রমজানকে রিসিপশন করবে ইস্তেকবাল করবে উদ্বোধন করবে এরপর আর কয়দিন আছে পনেরো দিন আছে ক্ষেত্রে মানুষ সতর্ক থাকলে এই কোনোদিন গুণামুক্ত থাকা এমন মারাত্মক কোনো কঠিন কিছু না কাজে ওই রাত্রে সাধারণ ক্ষমা অর্জিত হবে এটা ধরে রাখা কঠিন কিছু না একটু সতর্ক হলে ওই ক্ষমাকে ধরে রেখে আপনি একদম পাঁচ পবিত্র অবস্থায় রমজান শরীফকে ওয়েলকাম করতে পারবেন তখন প্রথম দিন থেকে আপনি রমজানের রহমত বরকত পাইতে আরম্ভ করবেন আর যে নাকি নিজেকে গুণা মুক্ত করে না এগারো মাস গুণা করে আসছে এই গুণার ভিতর দিয়ে সে রমজান শুরু করল যদিও প্রথম দিন থেকে আল্লাহ রহমত বরফত নাজের করেন কিন্তু এই রহমত বরফত সে পায় আল্লাহ তো দিচ্ছেন কিন্তু সে পায় না সে পাওয়ার উপযুক্ত হয় না অনেক সময় বাচ্চা দেয় কিন্তু কেউ তার নিজের অযোগ্যতা করুন বঞ্চিত হয়ে যায় বাচ্চার কোন দোষ না আমি উদাহরণ দিয়েছিলাম আপনাদের সামনে বাচ্চায় বলল যে কালকে আমার দরবারে মুস্ক আনবার বন্টন করা হবে দুনিয়াতে এর থেকে মূল্যবান কোন খুশবু আর নেই মুস আম্বার সবচেয়ে দামি খুশবু এটা ঘটনা করে সব লোকেরা শিশি নিয়ে আসে বাচ্চার পক্ষ থেকে দেওয়া হয় কিন্তু কিছু লোক যে শিশি আছে এটা পরিষ্কার করে আনে নাই সাফ সুতরা করে আনে নাই দেখা যেতেছে এর মধ্যে হাইটাই কি রয়ে তখন বাচ্চার লোকেরা তাদেরকে ওই বুশ আম্বার দিল না যে আপনাকে দিলে কোনো লাভ নেই এই বুশটা আম্বার আপনার কোনো কাজে আসবে না বরং এইগুলো নষ্ট হয়ে যাবে আপনাদের পাত্রের মধ্যে দিলে এই আতরটাই নষ্ট হয়ে যাবে করতে ভালো আপনি নিয়েন না জিনিসটা ঠিকঠাক হচ্ছে আপনি নিয়ে তো নষ্ট করবেন এইখানে বাচ্চাকে দোষারোপ করা যাবে না বাচ্চা পাখিয়ালতি করছে সবাইকে দিতে আমাদের কয়জনকে দেয়নি আরে তোমাদের তো দেওয়ার জন্য তৈরি ছিল তুমি এরকম অপবিত্র বাক্য সৃষ্টি নিয়ে গেছো কেন তোমার কথা তুমি মারুম হয়ে না তো আল্লাহ তো পয়লা দিন থেকে রহমত দিতে রাজি আছে কিন্তু আপনার কল্পের বর্তনটা আপনার কল্পের এই পাত্রটা পরিষ্কার লাগবে গুণামুক্ত লাগবে আপনি অপবিত্র পাত্র নিয়ে গেছেন রহমত আসতে তো হবে না এখানে রহমত দিলে কোনো লাভ নেই এই জন্য আগামীকাল সাধারণ ক্ষমা পাওয়া যাবে ধরে রাখতে হবে ধরে গুণামুক্ত অবস্থায় রমজানকে স্বাগতম জানাইতে হবে রমজানকে শুরু করতে হবে তাহলে আপনি ভাগ্যবান আপনার জন্য রমজান বদবস ভাগ্যবান কাজেই কালকে রাত্রের ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ইসলামে রাত আগে আছে দিন পরে আছে এই রাত আসতেছে আমাদেরকে খোলা খাতা থেকে পাপ মাপ করার জন্য অনেক নেকি দেওয়ার জন্য আরো কি জন্য আসতেছে এই পনেরো দিন পর যে রমজান শরীফ আসতেছে ওই রোজা আর তারাবিকে তাজা করার জন্য হ্যাঁ বরাতে রাত্রে ইবাদত দ্বারা তারাবি তাজা করতে হবে ফ্রেশ করতে হবে এক বছরে দুর্বল হয়ে গেছে আবার রোজা রেখে রমজানের রোজাকে তবে করতে হবে একটা উদ্দেশ্য আমাদেরকে গুণা থেকে পাকসাপ করা অনেক অনেক সব দেওয়া এই দুটা হলো আর দুটা উদ্দেশ্য রমজানের রোজা আর তারাবিকে তাজা করে দেওয়া ফ্রেশ করে দেওয়া এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগামীকাল রাত্রে ইবাদত করতে হবে কিন্তু দুঃখজনক অনেক লোক নিজেরা মাহরুম হয় কেউ মাহরুম করে অনেক লোক পাইলে নিজেও মাহরুম অন্যকেও মাহরুম করে এরা বলে বেড়ায় যে লাইলাতুল করার মধ্যে কোনো কিছু নেই কোরআন হাদিসের লাইলাতুল বারাত বলতে কোনো কিছু নেই এই কথা বলে নিজেও মাহরুম হলো আর দশ ভাইকে মাহরুম বানাইলো পোড়া কোপালি বানাইলো আরে তুমি জানো না বলে কি একটা জিনিস বাদ হয়ে যাবে তোমার জ্ঞানের বাইরে আর কিছু নেই অনেক লোক তার জ্ঞানের বাইরে কোনো কথা শুনলে মানতে চায় তার ধারণা তার কিন্তু হবে এটা আমার জানা থাকতে হবে তার জানার বাইরে কোনো কথা নেই সেটা হয় এই দাবি করা মানে নিজেকে আহমক বানানো যে দাবি করবে আমার জ্ঞানের বাইরে আর কিছু নেই যদি কিছু আসতে হয় শুধু আমার জ্ঞানের মধ্যে থাকতে হবে আমি স্বীকৃতি দিলে ওটা ঠিক আর আমি স্বীকৃতি না দিলে ওটা গেট আউট এইরকম যে দাবি করবে এল আহমক কোন মানুষ এটা বলতে পারে না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন তোমাকে অতি ক্ষুদ্র জ্ঞান দান করা হয়েছে অতি ক্ষুদ্র তা আল্লাহ কোরআনে বলতেছে আপনাকে অতি ক্ষুদ্র জ্ঞান দান করা হয়েছে আর আপনি সব কিছু জানার দাবি করতেছেন তাহলে আপনার এই দাবিটা কোরআনের বিরুদ্ধে হলো না সবসময় দাবি করবে আপনার জ্ঞানের বাইরে অনেক কিছু থাকতে পারে যদি কেউ দলিল প্রমাণ দিয়ে দেখাইতে পারে আপনি মানার জন্য গ্রহণ করার জন্য তৈরি থাকবেন ওইখানে বাড়াবাড়ি করা আহমকের লক্ষণ নির্বোধ নির্বোধের লক্ষণ নির্বোধ এটাকে মনে করে নির্বোধ এটা মনে করে কুয়ার ব্যাংক যে কুয়ার মধ্যে ব্যাংক থাকে না কুয়ার ব্যাংকের কাছে যদি আপনি আটলান্টিক মহাসাগরের চিন্তা বলেন কুয়ার ব্যাংক মানবে এটা তার একই এই কুয়া থেকে বড় কোন পানি আল্লাহর জমিনে নেই এটা সবচেয়ে বিশাল পানি তার কাছে সাগরে চেষ্টা করলে সে মানবেই না তো অনেক মানুষও আছে এরা কুয়ার ট্যাঙের মতো তার সামনে সাগর পেশ করলে সে বিশ্বাস করে হ্যাঁ, কুয়ার ব্যাঙ এবং আমরা তবুও বয়স হয়ে গেছে ষাট সত্তর কিন্তু আমাদের স্বভাব আমাদের আকল বুদ্ধি ওই ছোটকালেটাই রয়ে গেছে কেমনে ছোটকালেটা রয়ে গেছে বাচ্চারা বিভিন্ন জিনিস নিয়ে খেলে এই খেলাতে যদি সে হেরে যায় আর তার মার্বেল গুলো আরেকজনে দখল হেরে গেছে তারগুলো আরেকজন রয়ে গেছে এমন কান্নাকাটি জুড়ে দেয় তার পুরা দুনিয়া গারদ হয়ে গেছে তার মার্বেল গুলো বা তার কোন খেলনা আর একজন জিতে গেছে জিতে নিয়ে গেছে সে একদম কাঁপতে থাকে জামা সব তার ব্রেনের মধ্যে তার ওই কটা মার্বেল এগুলো পুরা দুনিয়া এটা গেছে তো পুরো দুনিয়ায় চলে গেছে ঠিক আমাদের এই অবস্থা আমরা এখন যে হ্যাঁ, গাড়ি বাড়ি দেখতেছি ডলার দেখতেছি এর মধ্যে কামিয়াবি দেখতেছি এটা চলে গেলে এমন দুঃখিত হইতেছি খানা পিনা ছেড়ে দিচ্ছি জামাতের সাথে নামাজ পড়তো নামাজেরই খবর নেই তার কি নামাজ পড়ছে আমার দোকানে লস হয়ে গেল কি গুণা করছিলাম কি গুণা করছিল আল্লাহ লস কেন করাইলো আর নামাজ পড়বে বলেন খোলা বানার যে অবস্থা গেছে আরে কটা টাকা গেছে কি হয়েছে তুমি যখন আখেরাত দেখবা তো তোমার এই গাড়ি বাড়ি এটা ওই ওই ওই পাঁচ বছরের ছেলের কয়েকটা মাঝে গেছে ওর যে প্রতিষ্ঠান তোমার গাড়ি ভাড়া একই প্রতিষ্ঠান পাঁচ বছরের ছেলের কয়েকটা মার্বেল গেছে তাই কাঁদতে কাঁদতে দাম দিয়ে দিচ্ছে আর তোমার দুই লাখ টাকা গেছে তুমিও নামাজ ছেড়ে দিত খানা পেটা ছেড়ে দিত তোমার উদাহরণ আর ওই পাঁচ বছরের ছেলের উদাহরণ একই সমান তুমি যখন আখেরাতের নিয়ামত দেখবা সর্বনিম্ন জান্নাতিকে সর্বনিম্ন জান্নাতিকে যার যাত্রা বরাবর ইমান ছাড়া কোনো আমল নেই কোনো আমল নেই তাকে আল্লাহ আলমিন এই দুনিয়া সমান এগারো গুণ কোন জান্নাত দান করবে যার বিল্ডিং গুলো হবে স্বপ্নের আর রূপার আর দামি দামি ইয়াতু জবরদস্ত এইসব পাথরের বিল্ডিং আর তার ফলের বাগানগুলো হবে কিরকম সব ফলের বাগানগুলো আপনি যে জান্নাতের বিল্ডিং আছেন জানালা দিয়ে আপনার দিকে ঢুকে রয়েছে আমার দুধের নাহার মধুর নাহার কত রকম নাহার এখন দশ কেজি দুধ পাইলে আপনার খুশির সীমা থাকে আপনাকে তো দুধের নাহার দেওয়া হবে দুধের নদী দেওয়া হবে তখন আপনার কাছে এই দশ কেজি কি মনে হবে আমি দশ কেজির জন্য দাম দিয়ে দিয়েছিলাম আর এখন আমাকে গলিয়ে দেওয়া এটাই বলতেছেন না আমাদের মেজাজ আমাদের আকল ওই নামালে বাচ্চা করবে তার কয়েকটা মার্বেল গেলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায় আমাদের কোন দিক দিয়ে প্রতিরোধতান হয়ে গেলে আমরাও অস্থির হয়ে যাই যখন আক্রান্তের নিয়ামত দেখবো আমাদের বেকুবির উপরে হাসি লাগবে এখন তো আপনি মনোগানের কোনো গানের কোনো কোনো চিন্তা যে একদিন হেরে গেছিলেন কত দুঃখ লাগছিল তখন কাঁদছিলেন আপনার কাছে হাসি লাগবে না এই গেছিল যে কি হয়েছিল এটা কোনো কান্নার বিষয় আপনি নিজের উপরে হাসবেন আর আখেরাতের আমার তখন সামনে আসবে এখন যে আফসোস করতেছেন দোকানে লস হয়েছে হ্যাঁ জমিনে ফসল হয় নাই অমুক খবরটা পান নাই আফসুস করতেছেন এর উপরে হাসতে হবে এটা কোনো আফসুস করার জিনিস একবার সুমান করলে ওর থেকে বেশি পাওয়া যেটার জন্য আমি আফসুস করছিলাম একবার সুভান আল্লাহ করলে জান্নাতে ওর থেকে বেশি পাওয়া যায় তুমি আফসুস না করে বসে বসে কয়েকবার সুহান আল্লাহ করতাম আফসুস করলাম কেন তখন এই বেকুকের উপরে আশ্চর্য লাগবে আপনার বলতেছিলাম যে অনেক মানুষ বেকুব নিজেও মাহরুম হইতেছে অন্যকেও মাহরুম করতেছে যারা নিজেদেরকে আলুল হাতির দাবি করে তারা বিশেষ করে এই কাজটা করে সবে বলার বলতে কোনো কিছু নেই দলিল কি আরবদেরকে সবে বলার পালন করে না তারা আরবদের কি দলিল কোন হাতিতে বলা হয়েছে যে আরবদের দলিল দলিল কোরআন সন্না আমাদের দলিল না আরব থেকে আপনাদের থেকে বড় বড় অনেক মূর্খ লোক আছে তোরা ভাষা ভালো করে পড়তে পারে তারা ইংরেজি শিক্ষার জন্য পাগল আপনি বক্তা করার জন্য যাওয়ার জন্য পাগল আর ও বেটা সৌদি আরব থেকে আমেরিকা যাওয়ার জন্য পাগল এত বড় দেমাগ খারাপ এত বড় দেমাত খারাপ আরব দেশে আছে তার বাইতুল্লাহ সাহেবের গুরুত্ব নেই তার কাছে আমেরিকার গুরুত্ব আছে ইংরেজি শিক্ষা করার জন্য পাগল এত আবহাওয়া ব্যাখ্যা দিলাম কোরআন হাতে সেখানে আসছে কিন্তু তারা তো একটা তফসিরও লিখতে পারে নাই একটা হাতিদের কেতাবও লিখতে পারে নাই যত তফসিরের কেতাব লিখতেছে যত হাদিসের কেতাব দেখতেছেন সব লিখনেওয়ালা বারো আনা চোদ্দ আনা লিখনেওয়ালা এসব বুখারা সামারকান তাফান তাজাকিস্তান তাজাকিস্তান আজারবাইজান আর্মেনিয়া এই এলাকার এই এলাকার লোক আর তোমায় না আপনাদেরকে যেখানে হজরত আব্দুল আব্বাসের ভাই কোসাম রাজি আল্লাহ তালু পাঁচচল্লিশ হিজড়িতে ইসলাম পৌঁছেছিলেন যেখানে রসুল্লাহ সাল্লামের নাতি রসুল্লাহ সাল্লামের নাতি সাইদ আপনি উসমান সাইদ যেমনে উসমান গলি উসমান গলির ছেলে সাইদ পাঁচচল্লিশ হিজড়িতে তিনি এই এলাকায় ইসলাম পৌঁছেছিলেন পাঁচচল্লিশ হিজড়িতে আমাদের ভারতবর্ষে আরো পরে আছে এই সাইডটা ইসলাম আরো পরে আসছে এদিকে অনেক নদীনালা তো নদীনালা পাহাড়ে আসতে পারে নাই ওই সাইডটা উত্তর সাইডটা ওইদিকে অনেক আগে হয়তো কমরে ভারতের জানা নাই আফগানিস্তানের মধ্যে ইসলাম দাখিল হয়েছে আফগানিস্তানের লোকরা মুসলমান হয়ে গেছে ওমরে ভারতের জমা নাই অর্থাৎ বারো হিজড়ির পরে একাত্তর চোদ্দশো উনত্রিশ হিজড়ি চোদ্দশো বারো তেরো হিজড়িতে আফগানিস্তানে ইসলাম আসছে আমাদের বহু আগে ভারতবর্ষের বহু আগে তারা মুসলমান হয়েছে এই জন্য তাদের ইসলাম অনেক মুক্তা এক জামানা ছিল যে ব্রিটিশের রাজ্যে সূর্য ডোবে না এত বড় দেশ ছিল তখনও ব্রিটিশ আফগানিস্তান দখল করতে পারে এত পাকাপোক্তা মুসলমানরা ব্রিটিশ সব নিয়ে গেছিল আফগানিস্তান দিতে পারে সেইখানে রাশিয়া ঢুকছিল কুত্তা পেটা খেয়ে বের হয়ে গেল খালি বের হয় নাই কুত্তা পেটা খেয়ে বেড়ে খালি বের হয় নাই আর টুকরা টুকরা হয়ে গেছে এখন কুত্তা পেটা খাওয়ার অপেক্ষা আছে কে এ এখন অপেক্ষা আছে এও কুত্তা পেটা খাবে এখানে এখানে ঢুকা যায় বের হওয়া যায় ঢুকতে পারবে না এইরকম এক স্তর ঢুকতে পারবেন বেরোতে পারবেন বেরোতে হলে পিঠা খেয়ে বেরোতে ওমর ফারুকের জামানা ইসলাম আসছে ইসলাম এই রাশিয়ার মধ্যে পাঁচচল্লিশ হিজড়িতে এই জন্য ইসলামের যত পুরাতন পুরাতন কিতাব যেসব কিতাব পড়ে আমাদের দেশের লোকেরা মৌলানা বাস করে এর মধ্যে শেখার সর্বশেষ কিতাব হল হেদায়া ক্লাসের মধ্যে সর্বশেষ কিতাব হল হেদায়া এই হৃদায়া যিনি লিখতেন তিনি ওই রাশিয়ার রাশিয়ার যত বড় বড় কিতাব দেখতেছেন বুখারি শরীফ বলেন মুসলিম শরীফ বলেন শরীফ বলেন সবই আজকে আরবদের ইসলাম বুঝতে হলে ওই রাশিয়ার লেখা হাতক্তির আর রাশিয়াকে জমা করা হাদিসের কিতাব হাদিস তারা তৈরি করে না হাদিস তো রসুল্লাহ হাদিস কেউ লিখতে পারে তারা এগুলো একত্র করে মানুষের সিনার মধ্যে ছিল আমার থেকে উনি শিখছে ওনার থেকে উনি শিখছে এইভাবে করতে ছিল ওই থেকে তারা কি করছে পিতা বাগেরা লয়ে হাদিস কেউ লিখতে পারে একত্র করতে পারে এই একত্র করার কাজটা রাশি আলাদা নাজেল হয়েছে সৌদি আরব আরব দেশে জসিরাতুল আরবে কিন্তু এর তফসিল করছে এর হাতিম জমা করছে সব এ রাশিয়া রাশিয়া আল্লাহ আল্লাহ কি আজিব কিছু তারা কিন্তু আরবি ভাষার লোক না আরবি শিখছে তারা তাদের মাতৃভাষা আরবি না ইমাম বোকারের মাতৃভাষা আরবি না হ্যাঁ আমাদের আবু হামাতলাই আর দেশের লোক তার তো চতুর্থ পুরুষ তো মুসলিম ছিল সেক্ষেত্রে মুসলমান হয়েছে তিনি এত বড় ইমাম হয়েছে তার মাজাবের মধ্যে সবচেয়ে বড় ইমাম আবু হামাতুল্লাহ রহমাতুল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল আগে বলে দিয়ে গেছেন লঙ্কান আল এলমিন কুরায়া লাগালাহু রিজাল মিন আহলিল কুফা এলেমের কোন কথা যদি নক্ষত্রের মধ্যে থাকে কুফাতে আল্লাহ তালা এমন লোক তৈরি করবে ওইখান থেকে ওই এলেমের কথাটা নিয়ে আসবে এই হাদিসের মধ্যে আবু হানিফা থেকে ইঙ্গিত করা হবে আমাদের আহুল হাদিস ভাইরা আমার সাথে লোক দেখাই দিচ্ছেন সেইখানে আমরা সবাই দেখি নাই এটা দলিল হবে দলিল হবে প্রচুর দলিল প্রচুর দলিল এই ব্যাপারে লাইলাতুল বারাতে রাত্রের ইবাদতের ব্যাপারে মুড়ি মুড়ি আগে ঘুরি মুড়ি আগে রোজার ব্যাপারে একটা হাদিস আছে তার পরের দিন যে রোজা রাখতে হবে একটা রোজার ব্যাপারে একটা হাদিস কিন্তু তিনটা যদি রাখা হয় তাহলে অনেক হাদিস আছে একটা রাখলে একটা হাজি দেবে তাহলে ওটাকে আপনি নফল বলতে পারেন নফল একটা যদি কেউ রাখতে চান নফলের নিয়েতে রাখবেন আর ওই রোজা ঠিক রেখে আগে পরে মিলায় যদি তিনটা রাখতে পারেন তাহলে আপনাকে সুন্দর নিয়ত করতে পারবেন আমি সুন্নতের উপরে নফল থেকে সুন্দর অনেক উপরে তাহলে সুন্দর দাবি করতে পারবেন সুন্নতের করে আসতে হলে তিনটা লাগবে আর শুধু নকল করতে চান তাহলে একটাও চল একটাও চল হাতিতে তো পাওয়া যায় নবী করিম সাল্লাহ সাল্লাম এই আবাদ চান্দের অধিকাংশকে দুদার আছে অধিকাংশ তিরিশটা না রাখলেও পঁচিশ ছাব্বিশটা রাখছে চান্দ সেখানে কোন আল্লাহ চান্দা অন্তত তিনটা যদি পারে সেটা শূন্যতার মধ্যে পড়বে আপনি একটা রাখেন নকলের মধ্যে পড়বে এই রাত্রের নকল নামাজ তেলাওয়াত বিকির আজকার দোয়া এগুলোর ব্যাপারে সহি হাতি চান সহি হাতি আরো মজার কথা হলে এই যারা আহলুল হাদিস দাবিদার তারা যাদেরকে মানে অমুক অমুক হলো আমাদের ইমান তারা যাদেরকে ইমাম দাবি করে পিছনের জামানার মধ্যে আছে এমনে তাইমিয়া পাঁচশো বছর পিছনে এমনে তাইমিয়াকে তারা ইমাম দাবি করে আর আল জামানায় তারা দাবি করে নাসের উদ্দিন আলবানি আলবেনিয়াতে বাড়ি না তাকে ওরা ইমাম মানে তো মজার ব্যাপার হলো এই দুজন বলে গেছে যে সবে বরাত অস্বীকার করা যাবে না এই ব্যাপারে প্রচুর হাদিস হয়ে গেছে অস্বীকার করা যাবে আহুল হাদিস তুমি অস্বীকার করতেছো তুমি তাহলে ইমাম মানো চার মাজাবের চারো মাজাব বলে গেছে সবে বরাত সরিয়াতে যে আলুল অস্বীকার করতেছে তারা তাকে ইমাম মানে এমনি তাইমিয়া একজন নাসের উদ্দিন আলবানি একজন আব্দুর রহমান মুবারকপুরি একজন আপনার সকলে বলে গেছে যে লাইলাতুল বারাম অস্বীকার করা যাবে না প্রচুর হাদিস যারা থাকবে আমরা তাদের কাছে বলবো ভাই আমাদের কথা মানার দরকার নেই তোমরা যারা এই বাদ মানছো তাদের তো মানো তাদের তো তুমি নিজেও মাহরুম হও না অন্য মানুষকে মাহরুম করো না তোমার ইমাম একটা মানুষ যেমন আমরা হিন্দুদেরকে বলি ভাই কোরআন মানার দরকার নেই তোমার তোমার বেদ মানুষ তোমার বেদ যদি মানো তুমি মুসলমান হওয়া ছাড়া কোনো রাস্তা নেই খ্রিস্টানকে বলবো আমাদের কোরআন মানার দরকার নেই তোমার ইঞ্জিল মানো তোমার ইঞ্জিল মানলে তোমার মুসলমান হওয়া ছাড়া কোনো রাস্তা নেই আমার লেখা কিতাব সম্ভবত এখানে আছে আমাদের বর্জন আমার লেখা কিতাব বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বাংলা কিতাব এই কিতাব পড়ে দেখেন যে কোনো ধর্মের লোক তার ধর্মগ্রন্থ মানে তো মুসলমান হওয়া ছাড়া তার সামনে কোন রাস্তা নেই আমি এই কিতাবে তাদের ধর্মগ্রন্থ দিয়ে প্রমাণ করে দিই এটা আপনার এই কিতাব দেখবেন ওদেরকে ওদের কিতাব দিয়ে দেওয়া হবে খ্রিস্টানদেরকে খ্রিস্টানের কিতাব দিয়ে দেওয়া হবে ওরা আমি তো আছে হিন্দুকে ওই বেদ ছোটকালে পড়েন নাই চালিয়ে দেন আমরা তো ছোটকালে পড়ছি নামটা পড়াইতে তো সে জামানা একটা হল পক্ষ তিনে নেত্র চারে বেদ চারে বেদ মানে বেদ চার খণ্ড বেদ কয় খণ্ড হিন্দুদের অরিজিনাল ধর্মগ্রন্থ একটা নাম হলো বেদ একটা নাম হলো পুরাণ আমাদের কোরআন পুরাণ বেদ পুরাণ পড়লে আমাদের নবী সম্পর্কে এত কথা আছে এখানে ঠাকুররা জানতে দেয় যাই হোক আলুল হাদিসদেরকে বলবো তোমাদের ইমামের কথা মানো হিন্দুদেরকে বলবো বেদ মানো খ্রিস্টানদেরকে বলবো বাইবেল মানো বৌদ্ধদেরকে বলবো তোর বৌদ্ধর কিতাব মানো বৌদ্ধদের কিতাবে লেখা আছে আমাদের নবী সম্পর্কে কাজে ধর্মের কোন রাস্তা নেই মুসলমান হওয়ার ছাড়া তারা হট করে ওই বাতিলটা আঁকড়ে আঁকড়ে পড়ে আসে যাই হোক আমি যেটা বলতেছিলাম এটা সবে মরা প্রমাণিত সহি হাতির দ্বারা প্রমাণিত যদি এই রাস্তায় আমরা ইবাদত করব তবে একা একা করতে হবে বারবার আপনাদেরকে বলতে একা একা করতে হবে কেন এটাও বলছি আপনাদের ক্ষেত্রে আমি ইবাদত বলতে গিয়ে হাসরের ময়দানে গণনা করা হবে না ওজন করা হবে হাসরের ময়দানে ইবাদত বন্দী গণনা করা হবে না ওজন করা হবে আমাল বানি আদম তুলতান ونضع الموازين القسط ليوم القيامة فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية সব আয়াতে বলতেছে যে আমল ওজন করা হবে গণনা করা হবে ওয়েট পাইতে হবে কি দিয়ে যদি আপনার আমার আমলের মধ্যে নবীন উন্নত থাকে এই আপনার আমার আমলের মধ্যে যদি শূন্য থাকে তাহলে ওজন হবে শূন্য যদি না থাকে যত আমল আপনি নিয়ে যান এক বালুকোনা ওয়েট আসবে না যারা এই রাত্রে সম্মিলিত ইবাদত করবেন সম্মিলিত হ্যাঁ, তাহাজুদ নামাজ জামাতের সাথে পড়লেন আলাহ তলজি জামাতের সাথে পড়লেন মাইকে ছবি না বললেন প্রচলিত মিলাদ মাহবিন করলেন সবার বিতরণ করলেন আলোকসজ্জা করলেন এরকম যা যা এর একটাও যেহেতু সরিয়েছে নেই একটাও সরিয়েছে নেই দেখছেন তো মনে হয় কত নেকি করে ফেললেন আপনি কিন্তু আসলে ময়দানে মিজান নামক দাঁড়িপাল্লার উপর তোলা হবে কোন সব নিক্ষেপ করা হবে ডাস্টবিনের মধ্যে সব ফেলে দেওয়া কোন ওজন আছে পিতা ধান কি করেন গোলায় তোলে না চুলায় দেয় হ্যাঁ ওদের চাউল নেই তো আপনার আমলের মধ্যে কোনো তাউল নেই পিতা সব ধান নামে ফেলে দেওয়া হবে ওটা ডাস্টবিন আর যারা এক একা করবেন সফল নামাজ পড়লেন যে কোনো সুরাতি কিছু তেলাওয়াজ করলেন কিছু জিকির করলেন এস্তেকফার করলেন গুনা মাছ চাইলেন দোয়া করলেন দুই এক ঘন্টাই হোক তারপরে মানে ঘুম আসছে ঘুমায় গেল উঠার নিয়েছে ঘুমায় গেল আবার আল্লাহ কফি দিলেন শেষ রাত্রে উঠে আর কতক্ষণ করলেন এই লোক কামিয়াব এইভাবে যে পড়ল সে কামিয়াব একা ইবাদত করছে এখানে সুন্নত আছে কাজে এটা কবুল হয়েছে ওয়েট আসবে ওয়েট আমার ঘুমায় গেল এই পুরো ঘুমটা ওজন করা হবে ঘুমটা ইবাদতটা কেন ইবাদত আল্লাহ নতুন বলে গেছেন ইবাদত করতে করতে ঘুমে ধরলে ঘুমায় দাও আল্লাহ নতুন বলে গেছেন ওই রসুলের কথা বাস্তবায়ন করার জন্য ঘুমাই গেছে ঘুমটা কি করা হবে ওজন করা হবে ওটা ওজন আছে আবার শেষাত্রের যোদ্ধাদের কাজ করতে পারলে করছে ওটা ওজন করা হবে যা করলেন আপনি সব ওজন করা হবে এর মধ্যে শূন্য থাকা তরুণ দেখতে অল্প কিন্তু ওজনের দিকে অনেক বেশি হয়ে যাবে আমল অল্প হলে কি হবে সুন্দর তালিকা থাকলে অনেক বেড়ে যায় এইভাবে করবেন সম্মিলিত কিছু পারবেন না ওটার কোনো সব নেই দেখতে হবে দেখা একটা কাজ করবেন আর রাত্রে আল্লাহর কাছে গোনা মাপ চাই নিতে হবে সাধারণ সবার দিন যে গোনা মাপ করানো না যায় সে দুর্ভাগ্য পড়া কুমার তো কিছু কিছু গোনা আছে তৌবা না করলে আল্লাহ মাফ করবেন না তাকে সাধারণ সমাজ মধ্যে ফেলবেন যেমন কারণ ইমানের মধ্যে সেলেক্ট মিশানো আছে এ মাপ পাবেন ইমানের মধ্যে কি মিশানো সেরেক যেমন মাজারে গাড়ি থামায় পয়সা দেয় মাজারে গাড়ি থামায় পয়সা দেয় ফের ইমানে সেরে গেল ওষ করতে যায় এর ইমানের চলে গেছে রসুল্লাহকে হাজির নাজির জানে গায়েব জাননেওয়ালা মনে করে গায়েব জাননেওয়ালা এর ইমানের মতো সেরে গেল কবরের চিন্তা করে পীরের পায়ের চিন্তা করে পীরের কাছে উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য দরখাস্ত করে বাবা আমাকে ছেলে দিবেন খাওয়া হ্যাঁ ব্যবসায় দিবেন আমার চাকরির চালের খাটটা ঠেকাই দিবেন এইগুলো কি কেউ ক্ষমতা রাখে এইগুলো যারা করবে তাদের ইমানের মধ্যে ছেড়ে যান এই লোকেরা মাফ পাবে যদি তোবা না করে সেরেক থেকে তোবা না করে সে মাফ পাবে দুই নম্বর যারা বাপ মাকে কষ্ট দিচ্ছে বাপ মার বৈধ হক আদায় করতেছে না তারা মাফ পাবে বাপ মাকে অযথা কষ্ট দিচ্ছে তারা মাফ পাবে কিন্তু অনেক ছেলেমেয়েদের কষ্ট দেয় যেটা অর্ধতা না শরীয়তের কারণে সে কষ্ট দিতে বাধ্য হয়েছে বাপমাকে কষ্ট দিতে বাধ্য হয়েছে যেমন সে চায় যে একটা আল্লাহওয়ালা মহিলাকে বিবাহ করি ছেলে মিলে আল্লাহওয়ালা আর তার বাপমা চায় এটা টেডিল হয়ে আছে মেম সাহেব এটা আনতে পারলে মনে করে অভিযান হয়ে গেল আনতে পারলে মনে করে খুব দাম বেড়ে গেল এইখানে সে বাপের সাথে একমত হইতে পারলো না তাহলে কষ্ট পাইল আমি একরকম আনতে চাই পোলা আর একরকম আনতে চাই এখানে ছেলের কোনো দোষ না এই ছেলে ক্ষমা পাবে এখানে বরং বাপ আটকা বড় বাপের দাবিটা এখানে শরীয়ত বিরোধী ছেলে চায় যৌতুক ছাড়া দিয়ে করতে আর বাপের চায় যৌতুক নিয়ে ছেলেকে বিবাহ দিতে খরচ করতে পড়ানোর সময় ওই খরচটা মেয়ের বাপের থেকে উসুল করতে চায় ছেলের বাপের এরকম দেমাগ খারাপ দেমাগ খারাপ এখানে ছেলে একমত হইল না এতে ছেলে কোনো ক্ষতি হবে না ছেলে হকের উপর হবে ছেলে হকের উপর হবে আমি যারা বললাম সেটা ছেলে হকের উপরে নেই বাপ হকের উপর আছে বাপ ছেলেকে দিনের পথে আসতে চায় ছেলে রাজি নেই ছেলে উল্টা পথে ছেলে ভণ্ডদের পিছনে পড়ে বাপ মাসাল আল্লাহওয়ালা তবলিগি বল আমার সোহাতে যায় আর ছেলে ধরতে কি ভণ্ড মাইস তো বন্ধ আছে না মাইস ভান্ডার বিভিন্ন কি কি আছে ওই যে আরে না ওই যে হিন্দুস্তানের মধ্যে আজমির আজমিরের তারা খাদেম এইগুলোর ইমান আছে কিনা সন্দেহ আছে এই গুলোর ইমান আছে কিনা এটা সন্দেহ যারা ওখানে জেয়ারাত করতে যায় এই খাদের গুলো তাদেরকে দিয়ে চিন্তা করায় কমলের চিন্তা করা যায় গেছে হলো গভর্নমেন্ট থেকে তারা নিয়োগ প্রাপ্ত হিন্দু গভর্নমেন্ট থেকে নিয়োগ প্রাপ্ত ইনকামের এক ভাগ গভর্নমেন্টকে দিতে হয় এদেশে যারা যায় ওই সব খাদেমরা ওদের ঠিকানা রেখে দেয় মোবাইল আর ঢাকায় এসে যোগাযোগ করে তো খাদেমরা আসে আচ্ছা হাতের মধ্যে তেল লাগাই দেয় এদের খপ্পরে পড়ে অনেকে ছেলে মেলে নষ্ট হয়ে যায় ছেলেও নষ্ট হয়ে যায় ছেলের বউ হয়ে যায় খাজা বাবার দরবারে বউ নষ্ট করে এবং তার বাপ মা সকল থেকে বিচ্ছিন্ন করে দেয় খাদের দ্বারা আছে এই ছেলেটাকে তার বাপ মা থেকে বিচ্ছিন্ন করে দেয় দোকান পর্যন্ত লিখে নেয় এখানে না বলে নাউজবিল্লাহ র্যাপটারকে প্রশংসা করা দরকার পত্রিকা দেখলাম ইতিমধ্যে কিছু খাদা বাবা গ্রেফতার কর সবগুলো গ্রেফতার করা দরকার দিনের নামে ভণ্ডামি দিনের নামে ভণ্ডামি কোন সুযোগ নেই আর মানুষরা সহজে দেশ পাওয়ার লোভে ওখানে যায় দিন ইমান সব নষ্ট করে সব নষ্ট করা ফেলেছে তাহলে এই হুকুমতের কর্তব্য এই ভণ্ডদেরকে সব ফাঁকি দেওয়া মানুষের দিন ইমান পয়সা করি সব নষ্ট করছে সন্তানদেরকে বাপের থেকে বিচ্ছিন্ন করতেছে এমন পুকুরি কালার পরে ওই ছেলে বাপ দেখতে পারে সন্তানের সংসারের কাউকে দেখতে পারে এইরকম পুকুরি কালার পর মহিলাদের মতো লম্বা লম্বা চুল রাখে আবার ছেলের নাম রাখে খাজা হাজার কাপড়ে পড়তে যে এখন কি করে নিজের ছেলে লাগে খাজা অমুক এই খাদা নাম রাখাতে বুঝলেন তোর ভালো খপ্পরে পড়বে কি যে এইভাবে নানান দিক দিয়ে মানুষকে গোমরা করা এগুলো বুঝায় না বললে কি বুঝবেন কোন দিক দিয়ে ইমান নষ্ট হয়ে যাবে কত দিক দিয়ে ইমান নষ্ট করা হয়েছে আমাদের আহামাদি মুসলিম নামাজ তারা আহামাদি তো কাফের যে মুসলিম জামাত কেমনে হল আবার কোথাও দেখবেন মাতৃহীন জামাত খ্রিস্টান মানুষ হয়েছে আবার বলা হয়েছে মাতৃহীন মুসলিম জামাত এইভাবে কত নামে যে মুসলমানদেরকে বেইমান বানানো হয়েছে শিয়ারা ইরানি কালচারাল অফিস বানায় মুসলমানদেরকে বেইমান বানায় নিউজ নিউজ পত্রিকা বের করে আমাদের ছেলেদেরকে বিভ্রান্ত একটা গুণা না বহুতগুলো কাপের সংস্থা ইসলামের নামে আমাদের ছেলে মেয়ে গুমরা এই জন্য এই জামানায় যদি আপনি আল্লাহওয়ালা ওলামতের সাথে জুড়ে না থাকেন যে কোনো মুহূর্তে আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে এই জামানায় হকানি ওলামায় কেরামের সাথে যদি জুড়ে না থাকেন কমপক্ষে দাওয়াত ও তবলিগের সাথে যদি জুড়ে থাকেন এত কিন্তু আপনার ইমানের হেফাজত হয়ে যাবে এই ধরনের কোন বাতিলের খপরে আপনি ইনশা আল্লাহ হুম্মা ইনশা আল্লাহ পড়বেন না পড়বেন না আপনি ইনশা আফগানে আলে বলা অথবা কমপক্ষে দাওয়াত হতো নিজের ইমানকে সেভ করার জন্য জরুরি এই জামানা সম্পর্কে বলা হয়েছে এই জামানা বর্তমান জামানা যে একটা লোক সকালে মমিন ছিল বিকালে কাফের হয়ে যাবে আসলে বিকেলে মমিন ছিল সকালে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে দূর আলে আলেম ওলামাদের সাথে জুড়ে থাকা তাদের মজলিসে উঠা বসা করা ইমানকে সেভ করার জন্য খুবই দূর যাই হোক এই সবে বরাতের ব্যাপারে পর্দা পাওয়া যায় পর্দা একটা একটা পৃষ্ঠা দুই পৃষ্ঠা এইখানে সব জরুরি প্রশ্ন মাথায় লেখা আছে যারা তার সংগ্রহ করবেন আমি সংক্ষেপে বলে দিলাম ভাবে নকল ইবাদত করবেন আর রোজা তিনটা রাখতে পারলে সুন্নত হবে একটা রাখতে পারলে নকল হবে এই হলো করণীয় কোনো হালুয়া রুটি নেই কোন আলোকসজ্জা নেই জামাতের সাথে নকল নামাজ নেই হ্যাঁ মিলাদ মাহফিল নেই তামাল বিতরণ নেই সব ভেদা এগুলো সরিয়ে দেখুন অবকাশ নেই আর যে কয়েকটা গুণার কথা বললাম সেরেক বাপমাকে কষ্ট দেওয়া পুরুষ হয়ে টাকুন নিচে কি করা হ্যাঁ কাপড় পরা পুরুষ হয়ে টাকুন নিচে কাপড় এও মাপ পাবে না তবা না করুন তারপরে সেসব ঘরে গান বাদ্যর সামান তবা না করে মাপ পাবে না কি বলবো আপনাদের স্কুল কলেজগুলো দিন দিন এমন হয়ে যেতেছে দাখিল করে দিতে প্রত্যেক ছেলের কাছে তবলা থাকতে হবে গিটার থাকতে হবে আল্লাহ রসুল বলছে আমি এইগুলো ভাঙ্গার জন্য দুনিয়াতে আর এখন এই ইহুদি খ্রিস্টানদের সিলেবাস দিনের কিছুই নেই তারা একটা একটা করে রসুন যেগুলো ভাঙতে আসছে এগুলো মুসলমানদের ছেলেদের কান্দে তুলে দেওয়া হয় রসুন যেগুলো ধুলিসাত করতে আসছে এই স্কুল কলেজের নামে এইগুলো আমাদের ছেলেদের হাতে তুলে দেওয়া হয়েছে কোথায় নেওয়া হয়েছে আমাদের কোমলমতি হ্যাঁ কলিজার টুকরা সন্তানটাকে কোথায় নেওয়া হয়েছে কুকুর দিক নেওয়া হয়েছে বিধর্মীদের কিডনি কালচার দিক নেওয়া হয়েছে এক সময় দেখা যাবে তাদের হয়ে গেছে আল্লাহ সংক্ষিপ্ত কথা বললাম যারা চান এই পর্দা সংগ্রহ করবেন হ্যাঁ? না অনেকে যে সচেতনতা গোসল করে এটা কোন সহি হাদির দ্বারা প্রমাণিত নেই তাহলে এই কষ্ট করে গোসল করার জন্য তা ভিত্তিহীন আমল করার জন্য দরকার নেই ওই যত ভিত্তিহীন কিতাব আছে মকসুদুল মোমিনিন সিরাজুল সালেকিন তরিকে আমল এটা ভিত্তিহীন কিতাব ওখানে এই গোসলের কথা লেখা আছে ওরা হাদিসে নেই এটা আল্লাহ তালা আমাদেরকে সহি শুদ্ধ করে আমল করার প্রবৃত্তা আলহামদুলিল্লাহ